তাহলে যজ্ঞাগ্নিতে যেমন আহতি দিলে পরে বেড়ে যায় ইন্দ্রিয়গুলোর রেসপেক্টিভ বিষয়গুলো দিতে থাকলে তাদের ক্ষমতা আরও বাড়তে থাকবে তারা কখনোই মাথা নিচু করবে না করবে করবে এখানে কিন্তু আমাদের দেবাহতি মা তার অবস্থাটা হচ্ছে কি বলছেন যে এই ইন্দ্রিয়গণকে সম্ভাষণ করে অর্থাৎ যা চেয়েছে তাই দিয়েছি আজ আমি অন্ধতম ইন্দ্রিয়গণের তোষামত করতে করতে মানুষ কি হয় তমতে অর্থাৎ অজ্ঞানে পড়ে যায় কোথায় পড়ে অজ্ঞানে নেমে যায় ইন্দ্রিয়গণের সম্ভাষা করতে করতে মানুষ আস্তে আস্তে নিচে নামতে থাকে তার চেতনার ডিগ্রি কমতে থাকে বোঝা গেল উপরে নামতে থাকে নিচে উঠতে ব্যাপারটা কি নিচে নিচে নামতে থাকে কথাটার মানে কি কথাটার মানে কি কথাটা একটাই মান ওপরে উঠতে থাকে মানে হলো তার চেতনার বিকাশ হতে থাকবে তোমরা নিজেরাই দেখবে যখনই সৎসঙ্গ হবে শরীরে একটা বল আসছে কেন একটা পাওয়ার আসছে ভজন করতে ইচ্ছে করে মনে হচ্ছে না সত্যি ভগবান আছেন যাব আবার কিছুদিন পর হয়ে গেল সব কথা কথা বন্ধ আবার সেই পুরনো সঙ্গ করতে আবার সে তখনই বুঝবে এটা কাউকে বলেই তো এটা নিন্দার বিষয় নয় এটা অটোমেটিক বোঝা যাবে যা যে সঙ্গ করলে পরে যে কথা শক্তি বাড়ছে মনে হচ্ছে পাওয়ার বাড়ছে চেতনার ডিগ্রি বাড়ছে তখন জেনে নেবে এটা সৎসঙ্গ আর যখনই মনে রাখবে সাধু সঙ্গের নামে যদি অন্য সঙ্গ হয়ে যায় সাধু সঙ্গর মতো ওই চেতনা কমে যাচ্ছে বলছে কী হচ্ছে আমি তো বুঝতে পারছি না আমার বুঝি অসৎসঙ্গ হচ্ছে এই সৎসঙ্গ আর অসৎসঙ্গের যে ডিমার্কেশন ভেদটা এটা অনন্তদেবের কৃপা ছাড়া কাউর বাবার ক্ষমতা নেই বুঝবে যেদিন অনন্তদেব বলরাম নিত্যানন্দ বুঝিয়ে দেবেন সেদিন ছাড়া লোকে সৎসঙ্গের নামে লোকে অসৎসঙ্গ করে পড়ে যাচ্ছে কত হাজার হাজার লক্ষ লক্ষ বললেও আমার অত্যুক্ত হবে লক্ষ লক্ষ হাজার হাজার বললেও লক্ষ লক্ষ সাধু সঙ্গের নামে অসাধু সঙ্গ করে সব পড়ে আছে কিছু করার নেই আর বাস্তব সাধুসঙ্গ হলে সাধু সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় তাহলে লবমাত্র মানে অল্প এক সেকেন্ডকে এগারো ভাগ করে এক ভাগ সময় এক সেকেন্ডকে এগারো ভাগ করে তার এক ভাগ সময় যদি নেওয়া হয় সেইটুকু সময় ভগবত প্রাপ্তির জন্য যথেষ্ট তাই যথেষ্ট বললে more than enough more than sufficient ভগবানের চরণে চলে যাওয়া উচিত যদি সাধুসঙ্গ হয় বোঝা গেল তাহলে এখানে এখন আমাদের দেবাহতী মা সাধুসঙ্গ করতে বসেছেন ভগবান সাধুরূপে এসছেন এখানে উপদেশ করবেন কেঁদে কেঁদে এইসব বলছেন যখন এত কথা বললেন আমি লোকস্য তমসা অন্ধস্য চক্ষু সূর্য ইবোদিত য আদ্য ভগবান পুংসাম ঈশ্বরও বই ভগবান কিল য আদ্য আজকে ভগবান পুংসাম ঈশ্বরও বই ভগবান কিল আর সেই ভগবানই আজ অদ্য সেই যে আদ্য ভগবান সে আজকে লোকের চক্ষির লোকের চক্ষু গোচর হয়েছেন লোকের সম্মুখে এসছেন লোকস্য তমসা অন্ধস্য চক্ষুহু সূর্য ইবোদিত যেমন লোকের চোখের সামনে যে অন্ধকারগুলো রাত্রিবেলা থাকে বিদ্যুতের আলোর কথা বলা হচ্ছে না এমনি বিদ্যুতের আলো তো আবিষ্কার হয়েছে এমনি লোকে অন্ধকারেতে থাকে সূর্য চলে গেলে আর সূর্য এলে পরে সমস্ত জগতের সব কিছু প্রকাশ হয় কিন্তু এই সূর্য হৃদয়ের অন্ধকারটাকে দূরীকরণ করেন না অবশ্যই যারা ভজনের সে অবস্থা হয়েছেন তাদের কাছে তিনি সূর্যনারায়ণ ভগবান তিনি করেন এই জন্য সিদ্ধান্তগুলো ভালো করে বুঝে বলতে যখন তুমি সূর্যটাকে সূর্য দেখছো সূর্য আছে চন্দ্র আছে তোমার হৃদয়ের অন্ধকার স্খালন করছে না কিন্তু সূর্যকে যখন তুমি সূর্য নারায়ণ ভগবান রূপে দেখতে শিখবে তখন দেখবে সমস্ত জগতের আলো স্বাভাবিকভাবে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে জগতের অন্ধকার তিরোহিত হয় কিন্তু সাধু গুরু বৈষ্ণব হৃদয়ের অন্ধকারটাকে খুলে দিতে পারে বাইরের অন্ধকার থেকে তাড়িয়ে দিতে পারেন সুস্বাভাবিকত নেচ এটা স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে জগতের অন্ধকারটাকে দূরী করতে পারেন সূর্য আর হৃদয়ের অন্ধকারটাকে দূরী করবার জন্য যে তত্ত্বজ্ঞান আদি হ্যাঁ তত্ত্বজ্ঞান আদি উপদেশ করেন তত্ত্বজ্ঞান আদি উপদেশ করেন ওই জন্য আমাদের গুরুতত্ত্ব সম্বন্ধে যেটা বলা আছে অতি বিনান্দস্য জ্ঞানাঞ্জন শলাক্ষা চক্ষুরঞ্জন তস্মৈ সে গুরু হবে নামা সেই গুরুকে দণ্ডবোধ করি যিনি জ্ঞান অঞ্জনের দ্বারা আমার চক্ষুর দৃষ্টিশক্তিকে বাড়িয়ে দিয়েছেন খুলে দিয়েছেন অন্ধতাকে ঘুজিয়ে দিয়েছেন আমার অন্ধত্বকে ঘুচিয়ে দিয়েছেন দিয়ে সত্যি বস্তুটাকে দেখবার সা সত্য বস্তুটাকে দেখবার জন্য সত্য বস্তুটাকে দেখবার জন্য সুযোগ করে দিয়েছে সত্য বস্তু দর্শনের সুযোগ করে দিয়েছে ওই জন্য গুরু বৈষ্ণবের এই জন্য এখানে লোকস্ব তমসা অন্ধস্ব চক্ষুহ সূর্য বিবদিত তা লোকের যে তমসা অন্ধকার হৃদয়ের সূর্য যেমন জগতের আলো সেরকম আপনি উদিত হয়েছেন কপিল ভগবান এবার ধীরে ধীরে মায়ের এখানে দেবী এই দেবাহতিকে এবার বিভিন্ন রকম উপদেশ দিচ্ছেন সেই উপদেশগুলো কিছু আমরা শ্রবণ করে নিজের জীবনে ধারণ করব এই উদ্দেশ্যে আলোচনা করব কপিল ভগবান বলছেন চেতহ খলু অশ্ববন্ধায় মুক্ত চা আত্মনোমতম গুণেশ শক্তম বন্ধায় রতম বা পুংসী তয়ে বলছেন একমাত্র চিত্তই যেটা আমি আগে আলোচনা করেছিলাম এই চিত্তই বন্ধনের কারণ চিত্তটা মহাপ্রভু বলেছেন দর্পণের সঙ্গে তুলনা করেছেন আমরা অনেক সময় স্থির জলাশয়ের সঙ্গে তুলনা করি একটা নির্মল জলাশয় স্থির হয়ে পড়ে রয়েছে গ্রীষ্মকালের দুপুরবেলা কোনো তরঙ্গ নেই কিচ্ছু নেই কাঁচের মতো হঠাৎ তাতে একটা মধ্যিখানে ঢিল মারলে তরঙ্গতে উঠে চারিদিকে রাম উঠবে তাই কিনা সেরকম চিত্তটাকে বলা হয়েছে ওর মধ্যে বাইরের জগতের যা যা বিষয় রূপ রস গন্ধ এর এই যে রূপ এই যে সাজিয়ে রেখেছে জগৎ মায়াদেবী এর প্রতিফলন পড়বে চিত্ততে চিত্ত সঙ্গে সঙ্গে কী হবে এটা পড়ার সঙ্গে সঙ্গে তাতে মন ক্ষোভিত হবে মানে তরঙ্গ উঠবে সংকল্প বিকল্প এটা হচ্ছে মনের ধর্ম বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্রিকা সে নির্ণয় করবে এটা ভালো কি মন্দ এই জন্য উদ্ধরেদ আত্মনা আত্মনম ন আত্মন্নই বা অবসাদেদ কৃষ্ণ ভগবান গীতাতে খুব গুপ্তভাবে জানিয়ে দিয়েছেন দেখো নিজেকে নিজে বাঁচাবার চেষ্টা করো ইংরাজিতে এরম কথা আছে God helps them those who help them self ঈশ্বর তাদেরকে সাহায্য করেন যারা নিজেকে সাহায্য করেন এইসব কথাগুলো ইংরেজ দার্শনিকগণও লিখে গেছে তো তাদের ডাইরেক্ট রিয়ালাইজেশন কম আর এখানে বেশি কেন এরা ভজন করে সব অনুভব করেছে তাহলে এখানে দেখে গেল চিত্ত হলো এই বিষয়ের প্রতিফলন পড়ার সঙ্গে সঙ্গে চিত্তর মধ্যে একটা ক্ষোভ উৎপন্ন হলো তখনই মন এবার তরঙ্গ উঠলো মন চঞ্চল হয়ে পড়ল দেখবেন অনেক ব্যক্তি মন চঞ্চল এক জায়গায় একদম বসতে পারেন আবার সৌভাগ্যক্রমে কাউকর মন মোটামুটি স্থির থাকে বহু সৌভাগ্য হয় তা সেখানে কপিলজি বলছেন দেখো মা বাস্তবিক পক্ষে কথা হলো চিত্তই জীবের বন্ধন এবং মুক্তির কারণ চিত্তই হলো চিত্তের মধ্যে লকিং আছে লকিং মানে তালা চিত্তই হলো বন্ধনের কারণ হবে আবার এই চিত্তই খুলে দেবে যখন এই চিত্ত এই জড়জগতের গুণের সঙ্গে একাকার হয়ে যায় আমি বলেছিলাম শত রজ তমগুণ এই প্রকৃতে ক্রিয়ামানানি গুণই কর্ম গুণকর্মের অবসয় ইত্যাদি কথা বলা হয়েছিল আবার হংসরূপী ভগবানের কথা আমরা আলোচনা করব হংসরূপী ভগবান আগে উল্লেখ করেছিলাম হংসরূপী ভগবান একটা সরোবরের মধ্যে তাড়াতাড়ি করে কোথা থেকে একটা এলেন হঠাৎ কোথা থেকে এলেন একটা হংস জলের মধ্যে এরকম সাঁতার কাটতে কাটতে কোথায় এলেন যেখানে ব্রহ্মা আর চতুর্ষণ একটা সরোবরের তীরে দাঁড়িয়ে কিছু কথা বলছেন চতুর্ষণ বলছেন ব্রহ্মাকে আচ্ছা দয়া করে আপনাকে যেটা প্রশ্ন করছি এটা উত্তর দয়া করে যদি দেন ভালো হয় ওই কি বলছেন চিত্ততে বিষয় এবং বিষয়তে চিত্ত কি করে একাকার হয়ে পড়ে থাকে এটা দয়া করে যদি উত্তরটা দেন ভালো হয় ব্রহ্মা সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন সৃষ্টির তার কাজ ব্রহ্মা হঠাৎ ওই প্রশ্নটা করার পর হট একটু হক শুকিয়ে গেলেন ব্রহ্মা হট করে ওরকম প্রশ্নটা আসবে কল্পনা ব্রহ্মা কেউ সাধারণ ব্যক্তি নয় তথাপি এটা ভগবানের লীলা কিছুক্ষণ এটা চুপ করে থাকলেন ভেতরে ভগবানকে স্মরণ করছেন ভগবান এটা কি উত্তর দেবো চিত্ততে বিষয় এবং বিষয়তে চিত্ত একাকার হয়ে পড়ে থাকে আলাদা করা যায় না কি করা যায় সঙ্গে সঙ্গে ভগবানের যেহেতু স্মরণ গ্রহণ করেছেন হংসরূপী ভগবান চুপ করে চলে এসছেন এসে সরোবরের কাছে এসে সামনে সামনে এসে ওদের যে চতুর্সন এবং ব্রহ্মা তার সামনে এসে কিছু কথা বলছেন ওর নিজের ডাকে চতুর্ষণ কেউ সাধারণ ব্যক্তি না তারা বুঝতে পেরেছেন কেউ একটা হবে হংসকে জিজ্ঞাসা করছেন আপনি কে আমাদের সামনে কে এলেন এরকম কথা বলছেন তখন হংসরূপী ভগবান বলছেন আপনি কে এটা আবার কি প্রশ্ন করলেন আমাকে যে জিজ্ঞাসা করলেন যে আপনি কে কোথা থেকে এলেন এ প্রশ্নটা কি ভালো হলো কি প্রশ্ন এটা কেন আমরা তো জানি জগতেতে অনন্ত ব্রহ্মাণ্ডে একটাই তত্ত্ব আছে অধ্যয় জ্ঞান তত্ত্ব এই যে নানা রূপ ধারণ করে আমার সামনেকে রয়েছে এর মধ্যে যদি একত্ব অনুভব না করি তাহলে তো আমার দর্শন হলো না এটা ভজনের বলে অনুভব করতে হয় চতুর্সনকে এ ধরনের প্রশ্ন করা চতুর্সন ঘাবড়ে গেলে এই আবার কি সুন্দর ব্যাপার বলেছে এই জগতে একটাই তো তত্ত্ব আছে আপনারা আবার জিজ্ঞাসা করছেন আপনি কোথা থেকে এলেন এই যে নানাত্ম দর্শন করতে গিয়ে এলো আপনাদের তখন ওরা বুঝে গেছে সাধারণ কেউ না তখন এই হংসরূপী ভগবান কিছু তত্ত্ব উপদেশ করেছিলেন সেটা আমরা সময় মতো আলোচনা করব এখানে এই ঠিক একই কথা এটা আমি আলোচনাও করেছিলাম পূর্বে কি করে চিত্তের মধ্যে বিষয়গুলো অনুপ্রবিষ্ট হয় তারপর এই বিষয় আর চিত্রটা একাকার হয়ে যায় একাকার হয়ে গিয়ে আলাদাভাবে আর পার্থক্য স্বীকার করতে পারে না তখন বাইরের জগতে যা কিছু ঘটনা ঘটবে সুখ দুঃখ মান অপমান সেগুলোর জন্য কি হয় ত্রিগুণের বশীভূত হয়ে কখনো দুঃখী কখনো সুখী হয়ে পড়ে কখনো দুঃখী কখনো সুখী হয়ে পড়ে কখনো দুঃখ পাচ্ছে কখনো সুখ পাচ্ছে এইসব হচ্ছে কেন এগুলো গুণের কাজ প্রকৃতে ক্রিয়া মানান একটা বাস্তব সাধু দেখবেন কোনোরকমভাবেই হট করে প্রসন্ন প্রসন্ন তো তার অন্তঃকরণে আছে কোনো বাইরের জগতের কোনো বিষয় তাকে ক্ষোভিত করতে পারে না তার মনকে বাইরের জগতের কোনো বিষয় মান সম্মান প্রতিপত্তি টাকা হ্যাঁ লাভ পূজা প্রতিষ্ঠা কামিনী কাঞ্চন এগুলো কোনোতেই তাকে নড়াতে পারে না যেটা আমি কালকে আলোচনা করেছিলাম সরোবরের তীরে একটা নারকল বৃক্ষ রয়েছে তার প্রতিচ্ছবি জলে পড়েছে জলটা যখনই হাওয়াতে কাঁপছে মনে হচ্ছে তাল গাছটা নড়ছে কিন্তু তাল গাছ বাস্তবিক নড়ছে না সেরকম আপনার যে বিশুদ্ধ আত্মা যেটার মধ্যে মায়ার কোনো প্রভাব নেই অর্থাৎ প্রকৃতির ত্রিগুণের কোনো ইনফ্লুয়েন্স নাই শতরজতম তমগুণের এরকম বিশুদ্ধ অবস্থায় যদি আপনি উন্নীত হতে পারেন তখনই আপনার এই জগতের কোনো কিছুতে কিছু যা আসবে মান অপমান লাভ পূজা প্রতিষ্ঠা কিছু বোঝা গেল কি বললাম যে ব্যক্তি চিত্ত অন্তঃকরণ আর ত্রিগুণেতে রমন করছে না ত্রিগুণের প্রভাব তার মধ্যে পড়তে পারছে না বোঝা গেল কি বললাম ত্রিগুণের যে ইনফ্লুয়েন্স ত্রিগুণ সতরজতমের যে একটা প্রভাব এটা কখনোই যখন ওই আত্মার মধ্যে পড়ছে না তখন সেটাকে নির্মল আত্মা তখন তার জগৎ ধ্বংস হয়ে গেলেও কিছু মনে করবে না যা হচ্ছে সব ভগবানের ইচ্ছায় কেবল ভগবানকে আপনজন দেখবে জগতে কেউ তো আপন ছিল না পাগলের মতোই ভেবেছি একমাত্র আপন হচ্ছে ভগবান এবং গুরু বৈষ্ণব যারা ভগবানের নিজজন তারা ছাড়া জগতের কেউ আর আপনজন কত চোখের সামনে দেখেছি সবে চোখের সামনে দেখা এই এরা সব জানে পেছনে ধরে থাকে কাপড় পেছনে দৌড়াতে থাকে সবে বিবাহ হয়েছে সংসারে ঝামেলা হয়েছে সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছে বিবাহের যৌতুক বিবাহ তাড়িয়ে দিয়েছে সেই কন্যা কি কান্না সামনে আও আও করে পাগলের মতো সে মাথা খুঁটছে মরে যায় কিন্তু যখন সে তত্ত্বজ্ঞান শুনলো যখন বললাম মা তুই আমার মা আমি তো ছেলে আর তোর কাকে দিয়ে কি দরকার যখন তত্ত্বজ্ঞান শুনলো তখন কান্না বন্ধ হলো এবার সে বুঝতে পারল কাকে তুই কি ভেবে নিয়েছিস একমাত্র তুই আমার মা আমি তো ছেলে ভগবান তোর আপনজন আমার কে আছে বল কেউ তো নেই জগতে কেউ আমার আপনজন নেই আমি নিঃসঙ্গ একা থাকি যেখানে থেকে সবসময় একা কেউ আমার আপনজন নেই একমাত্র গুরুদেব চলে গেছেন ওপরে কেউ আপনজন আমি তো দুঃখী হচ্ছি না কেন দুঃখী হব কেন যখন গুরুদেব বুঝিয়ে দিয়েছেন তখন আর দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে মাকে বোঝাচ্ছেন দেখো চিত্তই জীবের বন্ধনের মুক্তির কারণ হয় গুণ সমিয়ে এই ত্রিগুণের দ্বারা বন্ধন প্রাপ্ত হলে তখন বন্ধ আর ত্রিগুণের ইনফ্লুয়েন্স যখন ছেড়ে দেবে তখন মুক্ত হয়ে গেল আমি আমার অহং মম এই যে বুদ্ধি অহং মমাভি মানথই কাম লোভাদি ভীর মলই বীতম যদা মনহ শুদ্ধম হুম বলছেন শুদ্ধম অদুক্ষম অসুখম সমম যখনই আমি আমার এই বিচার চলে যায় হৃদয় থেকে বিদায় নেয় তখন হৃদয়ের মধ্যে হৃদয়ের মধ্যে আর এটা কোনো দুঃখ পাওয়ার এটা সুখ দুঃখের কোনো প্রাকৃত সুখ দুঃখই তো সুখ দুঃখটার যে ডেফিনেশন যদি কাউকে বলা হয় আচ্ছা সুখ দুঃখের ডেফিনেশনটা কি যদি জগতের সমস্ত লোক যারা শিক্ষিত লোক সবাই প্রত্যেকে যদি বলা হয় সুখ দুঃখের ডেফিনেশনটা কি কেউ দিতে পারবে কেন পারবে না সুখ দুঃখ অনুভব করছে দিন রাত জিজ্ঞাসা করলে কেন পারবে না বিচার করে দেখেন সুখ দুঃখের ডেফিনেশনটা কি একটা কথায় বলতে গেলে যে যে বিষয় ভালো করে শুনতে হয় সুখ দুঃখের ডেফিনেশন দিচ্ছেন অল্প কথায় বলছেন এই জড়জগতে থাকাকালীন অবস্থায় আমার জড়বদ্ধ অবস্থায় যে যে বিষয়গুলো আমার অনুকূল বলে মনে হয় সেই সেই ঘটনাগুলো হলে আমি সুখী হই এটি সুখের ডেফিনেশন তাই তো যদি কেউ বলবে না এই জগতে থাকাকালীন অবস্থায় আমার মন শরীর এবং যেগুলো আমার অনুকূল বলে মনে করে দেবে বুঝিয়ে দেবে এটা অনুকূল তো খুব ভালো ফার্স্ট ক্লাস এবার আমি সুখী তাই তো এটা সুখের ডেফিনেশন একটা উদাহরণ দিই খুব গরমে আপনি খুব কষ্ট পাচ্ছেন খুব গরম বলে গরমে কেন কষ্ট হয় চল আমাদের অফিসে চল অফিসে বেজদারপুর ফুল এসি একবার আমরা যখন ভাবা অ্যাটমিক সাহা ইনস্টিটিউট ভাবা অ্যাটমিকে পুরো গেট থেকে এসি পুরো যেখানে যাবে সব টোটাল বাথরুম বা সব এসি টোটাল বিল্ডিং তা কত মজা লাগতো কিন্তু নিঃশ্বাস বন্ধ করে ঢুকতে হতো নিঃশ্বাসটাকে কন্ট্রোল করে বাইরের গরম থেকে কন্ট্রোল করে তারপর ঢুকে একটা বেরোবার সময় সেরকম সল লেগে এইসব কিছু কিছু জায়গায় ফুল এসি সেখানে কাজকর্ম করতে গেলে ফুল তো যদি তাহলে আমার এত গরমে কষ্ট হয়ে যায় ঠান্ডাতে চলে ঠান্ডাতে বসিয়ে দিল কি ঠান্ডাতে যতক্ষণ বসালো ততক্ষণ আনন্দ সারাদিন তো আর বসে থাকবে না চব্বিশ ঘন্টা বিরতি হয় তখন আবার কষ্ট তাই তো তাহলে আপনার ওই টেম্পারেচারটা গরম লাগছিল ওইখানে যাওয়াতে সুখবোধ করলেন তাই তো সুখবোধ করলেন আরাম লাগছে আর যে ব্যক্তি যে ব্যক্তি মাইনাস টোয়েন্টি টু টেম্পারেচারে অভ্যস্ত হ্যাঁ সে ব্যক্তির অবস্থা কি সে তো অভ্যস্ত সেখানে আর আপনার যদি কড়া ঠান্ডা ওরে বাপরে বা ঠান্ডা জোর জোর পড়েছে বলে দু দশটা কম্বল জড়িয়ে ফেলবে তাতেও শান্তি নেই গরম চা খাচ্ছে এটা ওটা তাহলে এক এক ব্যক্তির দেহ এবং মনের অনু অনুকূল পরিস্থিতি হলে তারা সুখী মনে করে আর প্রতিকূল হলেই দুঃখী গরম হলেই কষ্ট এবার আমি দুঃখী কি করব খাওয়া দাওয়া ভালো পাওয়া যাচ্ছে না দুঃখী হয়ে গেল তাহলে সুখ দুঃখের এই জগতের যে ডেফিনেশন সেটা হলো অনুকূল বিষয়গুলো আপনাদের হলেই আপনারা সুখী মনে করেন আর প্রতিকূল বিষয় হলেই আপনারা দুঃখী মনে করেন তাই তো কিন্তু একবারও কি বিচার করেছেন এই যে সুখ আর দুঃখের ডেফিনেশনটা দেয়া হলো এটা কখনোই পারমানেন্ট নয় পারমানেন্ট কি কখনো সুখী কখনো দুঃখ সকালবেলা দুপুরবেলা গরমে এত কষ্ট পেলেন রাত্রিবেলা দশটার সময় খুব বড় ঝড় আর জল এলো বলে বা ঠান্ডা লাগে এটা চাদর দে এটা হালকা এই সকালবেলায় গরমে একেবারে পাগল হয়ে যাচ্ছে আর রাত্রিবেলা শোয়ার আগে বলে পাকতে আছে ঠান্ডা পড়েছে এটা তাহলে একই দিনের মধ্যে বা কিছু আট ঘন্টার এদিক ফেরি গিয়ে কখনো সুখী হচ্ছেন কখনো দুঃখী হচ্ছেন স্বামীকে বিবাহ করে কেউ কোনো কন্যা সুখী হলো আহা খুব সুখ কখন একটা কি ঘটনা করলো ব্যাস হয়ে গেল হলো না হলো না কি লেডি ডাইনার মতো ব্যক্তি তার কখনো কীরকম মৃত্যুটা হলো এত বড় প্রিন্স চার্লস স্বামী তাকে ভাল লাগছে না বাইরে নোংরামো করতে যেতে হবে তার রানী হয়েছিস তুই কীরকম মৃত্যুটা হলো যখন মরল তখন তাকে চেনার তো কোনো উপায় নেই দুশো কিলোমিটার না আড়াইশো কিলোমিটার ভেবে গাড়ি যাচ্ছিল আর খালি চুলগুলো দেখে টেস্ট করে বুঝলো এটা লেডি ডায়না লেডি ডায়না হয়ে গেল এরাও সুখী হতে পারল না আর তুমি কি করে সুখী হবে কেউই সুখী হতে পারে না বাস্তবিক ডেফিনেশন হলো সুখ বা দুঃখের কোনো বাস্তবিক ডেফিনেশন এ জগতে নাই বাস্তবিক সুখ যদি জানতে চাও তাহলে সুখের স্বরূপ যে ভগবান বৈকুণ্ঠ জগৎ সেইখানের খবর নাও ওখানে এবার পারমানেন্ট সুখ ওখানে যারা পৌঁছে গেছে তারা বলে আমাদের আর দুঃখ বলে কিছু নেই কেন ওখানে দুঃখ কিছু নেই সুখ সুখের বাস্তব ডেফিনেশন জানলে পরে তখন সে জানতে পারবে এই জগতে তাৎকালিক সুখ দুঃখে মানুষ নিমজ্জমান রয়েছে এইভাবে কপিলজি মহারাজ মাকে বোঝাচ্ছেন প্রসঙ্গমজরম পাশম আত্মনয় কবয় বিদু স এব সাধুসুকৃত मोक्षदारम् अपावृतं प्रसङ्गमजरं पासं कवयो आत्मनः विदु स एव सदुसुकृतः মোক্ষদারমপাবৃতম যে সঙ্গগুলো মানুষ হচ্ছে মানুষ হলো সমাজবদ্ধ জীব কোনো ব্যক্তি বলতে পারবেন না সঙ্গ না করে আমি আছি কে বলতে পারবে সমাজে কোনো ব্যক্তি বলবে কি আমি কোনো সঙ্গ করি না পারবে পারবে না মানুষ হলো সমাজবদ্ধ জীব সঙ্গ ছাড়া থাকতে পারে না সঙ্গ কথাটার অর্থ হলো গোপন কথা প্রীতি বিনিময় যেরাম যেরাম ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুমি তুমি প্রীতি বিনিময় করবে সেরকম দশা তোমার লাভ হবে কুকুরের সঙ্গে ভালোবাসা করলে পরে ধনী ঘরের কন্যাগুলো কুলু কুকুরকে নিয়ে শুয়ে থাকে বিষ্ণা তো ওরা পরের জন্মে কুকুর হবে কিছু করার নেই যার সঙ্গে যার আসক্তি রয়ে গেল মরবার সময় ঠিক সেই জন্ম তার হবে বোঝা গেল ঠিক সেই জন্ম তার হবে কিছু করে যেরম ভাব সেরমভাবে জন্ম হবে সেই জন্য সঙ্গ ছাড়া কেউ বাঁচতে পারে না আর যেরম সঙ্গ করে সেই সঙ্গ অনুযায়ী তাদের মনের অবস্থা হৃদয়ের অবস্থা সেরকম হয় আপনি অসৎসঙ্গ করুন অসৎসঙ্গতে কী হবে আমাদের বৃন্দাবনে একটা কথা আছে মজা করে বলে জ্যাসা সং এসা রং যেরম সঙ্গ করবে সেরম রং হবে রং মানে কালার হবে হৃদয়টা রঙিন হবে তুমি নোংরা লোকের দুশ্চরিত্র লোকের সঙ্গ তোমার সেরকম হবে আর তুমি সাধু সঙ্গ করবে তোমার হৃদয় সেরকম সঙ্গ হবে কিছু করার নেই সাধুসঙ্গ হলে পরিবর্তন হবেই হবে তাহলে কপিলজি মাকে বলছেন দেখো প্রসঙ্গ মজরম পাসম কবয় আত্মনহমিদু প্রসঙ্গ মজরম পাসম এই আত্মার অজর পাস একেবারে বেঁধে রেখেছে জোরবস্তি এই যে জোর করে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে কে বলছেন একটু আগেই বলেছি ত্রিগুণ কি করেছে তাকে এই বিষয়েতে অভিভূত করে আত্মাটাকে চিত্তটাকে বন্ধন করে রেখেছে এই অবস্থাটাকে খোলবার জন্য কি দরকার না কপিলজি মহারাজ বলছেন সয়েব সাধুসুকৃত মোক্ষধারম অপাবৃত আজ পর্যন্ত যে যে ব্যক্তিগুলোর আর বস্তুগুলো সঙ্গ করেছে কেউ টিভি সঙ্গ করেছে কেউ বা নানা রকম কেউ মাছ ধরে বাইরের জগতে মাছ ধরার জন্য লক্ষ লক্ষ টাকার পুরস্কার ফিশিং গার্ড সারা জীবনটা মাছ ধরতে ধরতে কাটিয়ে দিল কি ভগবানের মায়া খালি মাছ ধরার নেশা টাকা আছে বাড়িতে আর কোনো কাজকর্ম নেই সারাদিন লেকে বসে আবার এক একটা লেকেতে ট্যাক্স দিতে হবে আমার এই লেকেতে দু ঘন্টা বসতে দু ঘন্টা খরচা দিতে হবে কেন ওরা তৈরি করে রেখেছে নানা রকম ব্যবস্থা খাওয়া দাওয়া দেবে মাছের তুমি এবার বসে বসে মায়াদেবীর চক্করেতে মাছের পেছনে সারা জীবন দিয়ে দাও কেউ বা মদের পেছনে সারা জীবন দিয়ে কেউ বা চরসের পেছনে কেউ বা হিরোইনের পেছনে কেউ বা মেয়ে ছেলের পেছনে কেউ বা পুরুষের পেছনে এইভাবে জগতে সবাই কোনো না কোনো বিষয়ে পাগলামো করছেন জগতে কেউ সুস্থ নয় জগতের কোনো ব্যক্তি বিচার করলে দেখা যায় সুস্থ নেই অসুস্থ সব কোনো না কোনোভাবে তারা এমন এমন বস্তু বা বিষয়ে আসক্তি হয়ে পড়েছেন আসক্ত তারা বন্ধনের মধ্যে পড়ে রয়েছেন এবং তাহলে এই যে যে সঙ্গগুলো এতদিন করে এসেছিল সেই সঙ্গগুলো যদি আজকে বাদ দিয়ে দেয় আজ থেকে যদি সাধু সঙ্গ করতে আরম্ভ করে তাহলে কি হবে সয়েব সাধু সুকৃত মোক্ষদারম অপাবৃতম মোক্ষ মানে তোমার মুক্তির দ্বার খুলে যাবে এরা দরজা পুরো খুলে গেল এবার আমার প্রশ্ন হলো তাহলে মহারাজ এবার তো সাধুসঙ্গর বলছেন অনেকেই আমাকে প্রশ্ন করেন বম্বে দিল্লি যেখানে যেখানে সব বলে মহারাজ কেসে সমঝেগা কি সাধুসঙ্গ হো রা কি নেই হো রা কি করে বুঝবো সাধুসঙ্গ হচ্ছে কি না হচ্ছে একটু আগেই তো বললাম যে সঙ্গে তো তোমার চেতনার আপগ্রেড হবে উঠতে থাকবে তোমার চেতনা কি বোকালো আর ওর কী করে এখন কী জবাব দেবে ওর বুদ্ধি কম আবার বেশি বললে বলে মাথা পাখি আ ওদের কাছে হরিকথা বলা খুব বিপদ একটু যদি ফিলসফি একটুখানি ক্যা কিছু বোঝে না আর এখানকার মানুষের যাই একটু ব্রেনটা অনেক উঁচু কিছু না হলো বাঙালি অনেক দুষ্টামি করে তাহলেও একটু বুদ্ধিটা আছে দুষ্টাম হলো এরা দুষ্টামি তো ওপরে আবার যদি ভজন করে তাহলেও সবচেয়ে ওপরে এর ওপরে আর কেউ নেই সারা জগতে যদি বিচার করা যায় টপ মোস্ট আমেরিকা সায়েন্টিস্ট মহলেও বাঙালি প্রধান সাম কর্মকার ম্যাথমেটিক্স সবচেয়ে ওপরে কেউ হার্টের ওপর রিসার্চ করেছে কি চ্যাটার্জি সে বলে পুরো হার্টটাকে তৈরি করে রেখে দিয়েছে আর্টিফিশিয়াল তো বাঙালি ছাড়া আবার বাঙালি এখন আমার মানে নেমে যাচ্ছে চরিত্র স্বভাব নিজের দোষে নামছে রাজনীতি রাজনীতি এই করে ভজন করলে পারে এদের বুদ্ধি কিন্তু আছে সূক্ষ্ম বিচার এরা ধরতে পারে বাইরের লোক মোটা মাথা তাকিয়ে থাকে বড় বছর লাভ নেই কিছু যাই হোক এখানে বলা হচ্ছে তাহলে সাধু কি করে চিনবে তার একটা ডেফিনেশন আমাদের কপিলজি মহারাজ মায়ের কাছে দিচ্ছেন মা সাধু কি করে চিনবে শুনে রাখো তিতিক্ষব কারণিকাহ সুহৃদ অজাত শত্রব শান্তা সাধবহ সাধুভূষণ আমি কয়েকটা লক্ষণ একটু আগেই বলে দিয়েছি একটা সাধুর হৃদয়ে বিরাট বড় অনন্তের সিংহাসন সমস্ত জগৎকে আলিঙ্গন করতে চায় আমার নিজজনের আসন তাদের তিথিক সবাহ যিনি সব সহ্য করবেন খালি বৈষ্ণব আর ভগবানের অপমান সহ্য করবেন না তিথিক সভা মানে অসহ্য কিন্তু সহ্য করবেন তাহলে তিতিক্ষবাহ কারণিকাহা তাহলে করুণা মানে হলো অপরের দুস্থ অবস্থা দেখে যার হৃদয় বিগলিত হয় তাকে বলে কারুণ্য তাই তো করুণা এটাকে বলা হয় তাহলে তিতিক্ষ কারণিকা সুহৃদহ এখন সুহিত কাকে বলা হয় সুহিদ মানে সুহিত তাকে বলা হয় যিনি উইদাউট এনি সেলফ ইন্টারেস্ট আমাকে ভালোবাসে আমার সঙ্গে কোনো কিছু লেনাদেনা সম্বন্ধে অথচ কেন আমাকে ভালোবাসেন কৃপা করে কি করে এর মঙ্গল হবে এটা করে সুহিত শহীদ বোঝা গেল আর জগতে যেসব ভালোবাসাগুলো সেগুলো শহীদ বলে না এগুলো স্বার্থের ভালোবাসা স্বার্থ পাবো ভালোবাসা পিতা মাতা ভাই বন্ধু স্ত্রী পুত্র স্ত্রী স্বামী সব ভালোবাসার মধ্যে কিছু না কিছু সেলফ ইন্টারেস্ট গুপ্তভাবে লুকিয়ে রয়েছেই রয়েছে এর মধ্যে এটা একেবারে বৈকুণ্ঠ জগতের ভালোবাসা নয় সেগুলো আমি আলোচনা করেছিলাম তাহলে সর্বদেহী নাম সর্বদেহী মান মানে যিনি আমার অমঙ্গল করছেন যিনি আমার ক্ষতি করার চেষ্টা করছেন সেই সাধু খালি চিন্তা করছে কি করে এর মঙ্গল করা যায় এ এর ক্ষতি করার চেষ্টা করছে তথাপিও ঘুরে ফিরে চিন্তা করছে কি করে এর মঙ্গল করা যায় একে বলে সাধু বোঝা গেল কি আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে খুব ডেঞ্জারাস উদাহরণ অবাক হয়ে যাবেন বিভিন্ন জায়গায় আমি এটা আলোচনা কখনো কখনো পরিস্থিতিতে করেছি একজন মহারাজ ছিলেন তার নাম সিদ্ধান্তি মহারাজ খুব তেজিয়ান মহারাজ কাউকে ভয় পান না পরোয়া করেন না একবারে সেই মহারাজ শিষ্যদের মধ্যে কোনো যদি ব্যবিচার দেখতেন কাপড় টেনে উলঙ্গ করে দিতেন কাপড় আমাকে দিয়ে দে তো সন্ন্যাস রাখতে সন্ন্যাস আমাকে দিয়ে দে সন্ন্যাস আমাকে দিয়ে দে কাপড় টেনে দ্রৌপদীর বস্তুহরণের মতো কাপড় নিয়ে নিতে যা চলে যা সন্ন্যাস নিয়ে ব্যবিচার করবি আমি মেনে নেব একবারে জুতো তুলে মারতাম হবে কোনো সহ্য করবেন না দু তিনবার সাবধান করতেন সন্ন্যাসী যারা তার আশ্রিত কেউ কেউ লুকিয়ে গিয়ে কোনো বিধবা স্বামী মারা গেছে তার বাড়িতে গিয়ে সাহায্য করছে থাকে খবর পেয়ে মারবি কি সন্ন্যাসীর স্ত্রী প্রসঙ্গ একেবারে নিছে এমনকি বাক্যালাপও করতে পারবে না অকারণে যাবৎ অর্থ প্রয়োজন যেটুকু প্রয়োজন সেটুকু ছাড়া কখনোই স্ত্রী প্রসঙ্গ মহাপ্রভু অনুমোদন করেননি স্ত্রী মানেই হলো মায়া যখন তখন তোমাকে গ্রাস করে দারু প্রকৃতি হরে মনোরপী মন মহাপ্রভু বলেছেন ওই যে কাঠের পুতুল বানিয়ে শাড়ি লাগিয়ে কাপড়ের দোকানে যে বলো ওইটা দেখলেও বিকার আসবে দারু প্রকৃতি হরে মনোরপী মন মহাপ্রভুর শিক্ষা কিন্তু আমরা এখন ফ্রি সমাজ হয়ে গেছে অ্যাডভান্স সোসাইটিতে সাধুরা অ্যাডভান্স হয়ে গেছে এখন সাধুরা এখন অ্যাডভান্স সাধু এরকম তার চল চলন চলা ফেরা বলা এসে দেখলে বলবে অ্যাডভান্স সাধু এটা সাধু আবার দুরকম হয়ে গেছে আমরা জানতাম এত সাধু একরকমই হয় সাধু কখনো দুরকম হয় না এখন আমাদের জানতে হচ্ছে এই পরিস্থিতিতে সাধু দুরকম এই অ্যাডভান্স সোসাইটি তার হ্যাঁ এইরকম পরিস্থিতি দাঁড়িয়েছে তো সেখানে বলছেন অজাত শত্রুভাব কেউ তার শত্রু নেই যে মহারাজে উদাহরণ দিচ্ছিলাম তিনি কঠোর সাধন করেন সেই জন্য কোনো এক ভক্ত তিনি অন্য এক মহারাজের শিষ্য ওইখানে থাকেন ওই মঠে সে রাগ করে বলে মহারাজকে মেরেই ফেলবো আজকে এবার মহারাজ শুয়ে রয়েছেন শীতকালের সময় কম্বল মুড়ি দিয়ে আর ঘটনাক্রমে মহারাজ কেন যে ভগবানের ইচ্ছায় যেদিকে মাথা দেন আজকে কি জানি হঠাৎ কি বই পড়তে পড়তে উল্টো দিকে মাথা দিয়ে কম্বল কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে আর ও মেরেছে একেবারে রাত্রিবেলা এসে পুরো একেবারে কুঠার পুরো মাথায় মেরেছে ভেবেছে আর মারে আ করে উঠে পড়েছেন উঠে দেখেন পা দিয়ে রক্তের দ্বার আর যে মেরেছে তাকে চিনতে পারলেন পালিয়ে গেল হইচই পড়ে গেল লোক চলে এলো সব এসে এবার কেউ কেউ অনুমান করলো কেউ কেউ গিয়ে গোপনে ডায়েরি করে দিয়ে এলো থানায় তোলা হলো থানার পরে তাকে এবার কাঠগোড়ায় দান করানো হলো মহারাজকে নিয়ে গেছেন মহারাজকে নিয়ে গেছে মহারাজ দেখুন এই তো আপনাকে অ্যাটেম্প টু মার মারবার চেষ্টা করেছিলেন দেখুন ভালো করে দেখুন ভালো করে দেখুন এই তো এই তো মেরেছিল আপনাকে মহারাজ আস্তে আস্তে চোখটা তুলে ওর দিকে করুণভাবে তাকালেন এরকম কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তার চোখের দিকে তাকিয়ে উকিলকে বললেন ব্যারিস্টারকে বললেন মারিনি কি বলছেন এই তো মেরেছিল ঠিক করে দেখুন আমি ঠিক করে দেখেছি এ মারেননি বেকসুর খালাস করে দিল কেন ওর পানিশমেন্ট তো পাবেই আমি একে করুণা করলেন উনি জেলে গিয়ে কষ্ট পাবে বরঞ্চ যদি এই যদি কোনো দিন আমাকে যে ক্ষমা চাইতে আসে আমার গায়ে আমার বুকে জড়িয়ে ধরবো তুই এই শাসনের জন্য তুই আমাকে ভুল বুঝেছিলি এটা আমি কাকে করেছিলাম কেন করেছিলাম বল আমি তো কঠোরতা দেখিয়েছি কিন্তু এই কঠোরতা আমি যে কঠোরতা প্রদর্শন করেছিলাম তারপরে সেখানে কি কোনো হিংসা ছিল না তো তোকে চরম মঙ্গলের রাস্তায় নিয়ে যাব কোনো না কোনো হতে পারে তাহলে দেখুন বৈষ্ণব কেমন হয় উনি দেখে ফেলেছিলেন কে মেরেছে তাকেই দাঁড় করানো তথাপি তিনি পুরো অস্বীকার করলেন না মারে একে বাঁচিয়ে দিলেন এরা হলো সাধুগুরু বৈষ্ণব হরিদাস ঠাকুরের উদাহরণ দিন বাইশ বাজারে কালনা মুল্লুকে তাকে পিটিয়ে পিটিয়ে পিটিয়ে পিটিয়ে একবারে রক্তে রক্ত করে দেওয়ার অবস্থা তথাপি হরিদাস ঠাকুর বলছেন ভগবানের কাছে ভগবান এরা জানে না এদেরকে ক্ষমা করে দিও তুমি মুসলমানগুলো বলছে যারা মারছে তারা বলছে এত জায়গায় মারলাম তুমি এখনও মরছো না আর আমাদের এখন শাস্তি পেতে হবে জানো আমাদের কথা ছিল তোমাকে মেরে ফেলে দেবো গঙ্গা হরিদাস ঠাকুর বললেন তাই নাকি আমি আমি না মরলে তোমাদের কষ্ট হবে তা দেখো তো আমি মরছি বলে শ্বাস ফাঁস বন্ধ হয়ে গেল হরিদাস ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে নিয়ে টান মেরে গঙ্গার মধ্যে ফেলে কেন মুসলিম ধর্মেতে গঙ্গাতে ফেলে দেওয়া মানে ওদের অসৎগতি হবে ঠিক উল্টো যা যা আমাদের তা তা উল্টো কলা পাতা সোজা খাবো আমরা ওরা উল্টো খাবে আমরা পশ্চিম দিক পূর্ব দিক বসবো ওরা পূর্ব পশ্চিম দিকে ঠিক উল্টো এগুলো ইচ্ছে করে এই ভাগবতে এসব প্রসঙ্গ আছে ইচ্ছে করে এটা প্রথম থেকেই রয়েছে ঠিক উল্টো গঙ্গায় ফেলে দে বেটাকে গঙ্গায় ফেলে দে বেটা হরি হরি বলতো বেটাকে গঙ্গায় ফেল অসৎগতি হয়ে যাবে আর গঙ্গায় ফেলে দে অসৎগতি হল গঙ্গায় ভাসতে ভাসতে হরিদাস ঠাকুর শান্তিপুরে চলে এলেন শান্তিপুর এবার অদ্বৈত গোসাইয়ের ওখানে সেখানে দিব্যি উঠে হরিনাম করতে আরম্ভ করলে অনেক কথা সেসব তা হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে প্রাণ নিয়ে নেওয়ার চেষ্টা করলেও হরিদাস ঠাকুর কি কাউর অমঙ্গল চিন্তা করেছিলেন কি করেন যিনি ভগবত সম্বন্ধে জগৎকে দেখতে শিখেছেন তিনি কাউর অনিষ্ট চাইবেন কি তথাপি যদি বলেন কেন আমরা দেখেছি শাস্তে প্রমাণ আছে কখনো কখনো কোনো সাধু বা ঋষি অভিশাপ দিয়েছেন দিয়েছেন কি না নারজ্জি অভিশাপ দিয়ে যাও এটা বৃক্ষ জনিলে ভাবতে হবে হলো না তাহলে কেন সেখানেও স্বাস্থ্য প্রমাণ দিয়েছে ওটা যে তুমি তুমি যে চোখেতে দেখছো ওটা অভিশাপ বাস্তবিক এটা অভিশাপ নয় এটা আশীর্বাদ ছিল নলকুবর কখনোই ভগবত দর্শন করতে পারত না এত ঐশ্বর্য আমাদের স্ফীত ঐশ্বর্য আমাদের এত অহংকার এসে গেছিল নারদজি ওদের অভিশাপ দেওয়ার ফলেতে ওরা কাঁদতে কাঁদতে পায়ে পড়ল তখন বলে যা দাপর যুগে কৃষ্ণ তোদের বৃক্ষ জন্ম হবে কিন্তু হবে হচ্ছে গোকুলে তখন পরাত পরাকিলেশ্বর এই ছোট বয়সে তোদেরকে উদ্ধার করবেন ভগবত দর্শন হবে তাহলে নারজ্জির অভিশাপ তো দেখলেন কেন অভিশাপের ফলে কি হলো আমরা বলি সাপে বর বলি না আর সাপে বড় হয়েছে সেরকম সাপেতে বড় হয় ঋষিমুনিগণের যদি অভিশাপ হয় সাধুগুরু বৈষ্ণব যদি কাউকে অভিশাপ দিয়ে দেয় তার দ্বারা অমঙ্গল তো হবেই না উল্টে আরও মঙ্গলের রাস্তা খুলে যাবে এইভাবে সাধুর ডেফিনেশন দিচ্ছেন তিতিক্ষব কারণিক সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব শান্ত তারা শান্ত প্রকৃতির হয় কেন শান্ত কাকে বলে শান্ত কাকে বলে শান্ত কাকে বলে সে সম্বন্ধে শাস্ত্র বিচার করে বলেছেন যে যখন কাউর হৃদয় থেকে বিষয় চলে যায় একমাত্র কৃষ্ণ বিষয়ে থাকে সেই শান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী ভালো করে মাইন্ড ইট কি বলছি ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত এ কি বলা হলো ভক্তি মানে যারা ভোগেতে রমণ করছেন ভক্তি যারা মুক্তিতে যাচ্ছেন তারা যারা সিদ্ধি চাইছেন ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত দে আর অল রেস্টলেস তাদের হৃদয়ে তো শান্তি বলে কিছু নেই মানে চাহিদা আছে যখনই ডিম্যান্ড থাকবে তখন তার ডিম্যান্ড ফুলফিল্ডের জন্য ইচ্ছা থাকবে তখন শান্ত কী করে হবে হবে যে চিত্ততে কোনো ডিম্যান্ড নেই চাহিদা বলে কিছু নাই সেখানে কি দেখছি আমরা বলছে কৃষ্ণভক্ত সর্বদাই নিষ্কাম হয় একমাত্র কৃষ্ণভক্তের হৃদয়তে কোনো কামনা বাসনা বলে কিছু থাকে না তাই জন্যই তাদেরকেই শান্ত বলতে হলে একমাত্র তাদেরকেই অ্যাকচুয়াল ডেফিনেশন কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত শান্তের যদি ডেফিনেশন চায় এইটা বলবেন বেশি কথা না বলে কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত নিষ্কাম মানে কামনা বাসনা তাহলে শান্তাহা সাধবহ সাধুভূষণা এই যে গুণাবলী আমি বললাম যতগুলো গুণাবলী কপিলজি মহারাজ মাকে বলছেন দেবাহতী মাকে মা এই যে গুণাবলী আমি সাধুর বললাম এগুলো সাধুর জীবনের ভূষণ ভূষণ মানে সাধুরা তো গয়নাকাটি পরে না কিছুই পরে না কোনো মতে একটা কৌপিন একটা ফালা কাপড় পরে চলে কখনো তাও নেই নির্জনে থাকলে তো তা কৌপিনটা পরে ভজন করে